السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ওরসুলিহি নবীন মুহাম্মদ وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ আমাদের হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা সকলেই জানি ইসলামের মূল বিষয় হচ্ছে কোরআন এবং রাসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর হাদিস ছাড়া কখনো কোরআনুল করিমও সুন্দরভাবে বোঝা ও বাস্তব জীবনে তা মেনে চলা সম্ভব নয় এজন্যই অবশ্যই রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর হাদিসকে আমাদের গুরুত্ব সহকারে ধারণ করতে হবে যেন আমরা কোরআনুল করিমকেও সুন্দরভাবে উপলব্ধি করতে পারি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর হাদিসের মাঝে বহু ধরনের দিক রয়েছে কতগুলি এমনও বিষয় রয়েছে যেগুলি কাহিনী আকারে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমাদের মাঝে বর্ণনা দিয়েছেন কিন্তু মনে রাখতে হবে এ কাহিনী কোনো কাল্পনিক কাহিনী নয় কোনো অবাস্তব কাহিনী নয় বরং রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে যেই হাদিসের কাহিনী শুনালেন যে বর্ণনা দিলেন এগুলি অবশ্যই বাস্তব এটাই একজন মমিনকে বিশ্বাস করতে হবে এগুলি বাস্তব ঘটবে এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই এটি কোনো কাল্পনিক গল্প কাহিনী নয় বরং রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ সুবাহ পক্ষ থেকে ওয়াহি নির্দেশনার আলোকে তিনি এ বর্ণনাগুলি আমাদেরকে দিয়েছেন এজন্য আল্লাহ সুবাহ বলেন আনিল হাওয়া ইন হুয়া তিনি ইসলামের কোনো বিষয়ে নিজের মন থেকে প্রবৃত্তির অনুসরণ করে কোনো কিছুই বলেন না যা কিছুই বলেন সব কিছু তিনি আল্লাহ আলার কাছ থেকে ওয়াহি পেয়ে ওয়াহির আলোকেই তিনি বর্ণনা দিয়ে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা তাতে প্রতিটি মুসলিমকে মনে রাখতে হবে যে রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের হাদিসে যে কাহিনীগুলি আমরা শুনে আসছি বা যে কাহিনীগুলি শুনব সেগুলি অবশ্যই বাস্তব সেগুলি ওহির আলোকে কখনো সেগুলি মানুষের মন গড়া কথার মতো নয় কাল্পনিক কথার মতো নয় কাল্পনিক উপন্যাসের মতো নয় তবে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের এই কাহিনীগুলি সমাজে কিছু এমন প্রচারও রয়েছে যেগুলি বানাউটি কাহিনী যার কোনো ভিত্তি নেই বাস্তবতা নেই সেগুলি অবশ্যই আমরা বলবো অবাস্তব এবং কাল্পনিক কথা সেগুলি কখনোই গ্রহণীয় নয় বরং তা বর্জনীয় আর যেগুলি রসুল সাল্লাহ আলী হোসাল্লাম হতে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সেই কাহিনীগুলি সেই হাদিসগুলি অবশ্যই আমাদের জীবনের পাথেও আমাদের আখেরাতের জীবনকে সুন্দর করার জন্য পার্থিব জীবনকে আরো উন্নত করার জন্য সেগুলি আমাদের জন্য কোনো সন্দেহ নেই একটি বড় ধরনের পাথেও তা অবশ্যই আমাদেরকে জানতে হবে তা মেনে চলতে হবে সেটার আলোকে আমাদের জীবন গড়তে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম হতে প্রমাণিত সহিহুল বুখারি এবং সহি মুসলিমেও যে হাদিসটি এসেছে সহি বুখারিতে চার হাজার সাতশত বারো নম্বর হাদিস অনুরূপভাবে সহি মুসলিমেও এ হাদিসটি এসেছে সেই হাদিসের আলোকে আমরা একটি সুন্দর কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি এ হাদিসটি বর্ণনা করেছেন প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা রদিয়াল্লাহ আনহু তিনি রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন তার সেই মূল্যবান হাদিসগুলির অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে এই হাদিস যে হাদিস আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম একদা সাহাবিদেরকে নিয়ে তিনি বললেন জেনে রাখো আনা সৈয়দুল কেয়ামা কেয়ামতের দিন আমি শুধু পার্থিব জীবনে নয় বরং কেয়ামতের দিনও আমি নাস মানুষের শ্রেষ্ঠ ব্যক্তি মানুষের মাঝে তাদের নেতা তাদের প্রধান তাদের সর্দার হিসাবে কেয়ামতের দিনেও আমি প্রমাণিত হব বা আমি সেখানেও মানুষের সর্দার হিসাবে সৈয়দ হিসাবে আল্লাহ সুবাহান আমাকে মর্যাদা দেবেন তা কিভাবে তিনি বললেন তোমরা জানো সেই ঘটনা যেদিন এক ভূখণ্ডের উপরে শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র মানবকে আল্লাহ সুবাহানহতালা একত্রিত করবেন অর্থাৎ সেই হাসরের মাঠের কথা বললেন যেখানে আল্লাহ সুবাহানহতালার কথাগুলি সকলেই শুনতে পাবে বা আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষকের এক ঘোষণায় সকল শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ একই সাথে শুনতে পাবে এমন একটি পরিবেশে যে পরিবেশটি হবে অত্যন্ত বিভীষিকাময় যে পরিবেশটি হবে অত্যন্ত কঠিন সেই কঠিন পরিবেশে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন মানুষের এমন কঠিন পরিবেশ হবে তাদের খুবই সন্নিকটে এসে যাবে সেই সূর্য পায়ের নিচে মাটি সেই সূর্যের প্রচণ্ড তাপে সেটি যেন আগুনের মতো হয়ে যাবে এই কঠিন পরিবেশে মানুষের অবস্থাটা এমন হবে তাদের সকলের শরীরে সূর্যের তাপে ঘাম ঝরতে থাকবে মানুষ তার কর্ম অবস্থা অনুযায়ী কেউ তার পায়ের গিরা পর্যন্ত ঘাম হবে কারো হাঁটু পর্যন্ত হবে কারো কমর পর্যন্ত হবে মাজা পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত হবে কেউ আবার সেই বিশাল ঘামের সমুদ্রে সাঁতরাতে থাকবে এমনই কঠিন পরিবেশে কঠিন অবস্থায় মানুষেরা মনে করবে যে যারা মমিন তারা মনে করবে যে আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আল্লাহ সোহান তালার কাছে মুক্তি চাইতে হলে আমাদেরকে অবশ্যই নবী রাসুলদের সুপারিশের চিন্তা করতে হবে এবং সেই সুপারিশের আলোকেই আমরা হয়তোবা এখান থেকে মুক্তি পেতে পারি আল্লাহ সুবাহানুভালা আমাদেরকে মুক্তি দান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে মনে করবেন যে তাহলে আমাদের পিতা আদম আলাই হিসালাতাম তিনি হলেন আমাদের মূল তিনি হলেন আল্লাহ সুবাহানুভালার সর্বপ্রথম মনোনীত নবী যিনি এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ সুবাহানুভালা নিজ হাতে সৃষ্টি করেছেন যার মর্যাদা সম্মান দেওয়ার জন্য আল্লাহ সুবহান ফেরেস্তাদেরকে দিয়ে সেজদা করালেন যাকে আল্লাহ সুবহান নবদ দিয়ে নবী হিসাবে মনোনীত করলেন অতএব আমরা যদি সেই আদম আলী হিসালাতামের কাছে যাই নিশ্চয়ই তিনি আমাদের জন্য সুপারিশ করলে আল্লাহ সুবহান আমাদেরকে এ কঠিন পরিবেশ থেকে মুক্তি দেবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবেন এ ধরনের তারা পরস্পরে পরামর্শ করে তারা যাবেন এখন আদম হিসালাতামের কাছে সুপারিশের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা অনেক ব্যক্তির কাছেও এ সুপারিশের কথা শুনি অনেক পীর বুজুর্গও দাবি করে থাকেন তারা নাকি মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আসলে বিষয়টি একটু চিন্তা করার সেখানে সুপারিশ করার অধিকার কারা রাখবে সুপারিশ করতে চাইলেই কি সে সুপারিশ করতে পারবে না প্রয়োজন রয়েছে আল্লাহ সুবহান আলার পক্ষ থেকে অনুমতি তারপর সুপারিশ করবে এমর্মে আমরা সামনেও কিছু কথা বলবো তবে মনে রাখতে হবে যে সুপারিশ করতে চাইলেই সেখানে সুপারিশ করতে পারবে এমন সুযোগটি কখনো নেই যাকে আল্লাহ সুবাহ উপযুক্ত মনে করবেন যাকে আল্লাহ সুবাহ পছন্দ করবেন তাকেই শুধু আল্লাহ সুবাহানহতালা সুপারিশ করার অনুমতি দিবেন তারা হতে পারেন নবী রাসুলগণ হতে পারেন নেককার দিনদার পরহেজগার ব্যক্তিগণও কিন্তু পার্থিব জীবনে নবী রাসুল ছাড়া অন্য কোনো ব্যক্তি নিশ্চিত করে কেউ বলতে পারবেন না যে তিনি আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবেন এমন কেউ নিশ্চিত করে দাবি করতে পারবে না বরং আজকে যারা আমাদের সমাজে সাধারণ সরল মানুষদেরকে এই সুপারিশের নামে ধোকা দিচ্ছে সুপারিশের নামে তারা ইসলাম ইমান থেকে তাদেরকে বঞ্চিত করছে সুপারিশের নামে যারা আজকে মরিদ বানাচ্ছে সুপারিশের নামে যারা আজকে বিনা পুঁজির ব্যবসা জমজমাট করতে চাচ্ছে তাদের যে কর্মকাণ্ড কথাবার্তা চিন্তা চেতনা সেগুলি একটু পর্যালোচনা করলে বোঝা যায় যে এমন ব্যক্তিদের সুপারিশের অনুমতি পাওয়ার কখনো প্রশ্নই আসে না কারণ তারা তাদের কথায় তাদের কাজে তাদের আকিদা বিশ্বাসে তাদের আচরণে যেমন বহুভাবে তারা শেরকি লিপ্ত হয়ে যায় আর যারা শেরকি লিপ্ত হবে মহান আল্লাহ সুবহান হাত তালার সাথে অংশী স্থাপন করবে আল্লাহ সুবহান হাত আলা এমন মুশ্রিকদের জন্য সুপারিশ করারও অনুমতি দিবেন না এবং সুপারিশ পাওয়ারও কখনো অনুমতি আল্লাহ সুবাহ তারা দিবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এক্ষেত্রে আমাদের সাধারণ সহজ সরল মানুষদেরকে একটু সচেতন হতে হবে কেউ সুপারিশের দাবি করলেই সে যে সুপারিশ করতে পারবে বিষয়টি কখনো এমন নয় নিশ্চিতভাবে দাবি করলে তারাই পারবেন যাদের ব্যাপারে আল্লাহ সুবাহ উল্লেখ করে দিয়েছেন নবী রাসুলগণ তারা অবশ্যই সুপারিশের অনুমতি আল্লাহ সুবাহ কাছ থেকে পাবেন কিন্তু পেলেও আবার সকল নবী রাসুলগণ সমান নয় সেক্ষেত্রে সর্বমর্যাদার অধিকারী হচ্ছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সুপ্রিয় দর্শক শ্রোতা সেই মানুষ সমান মানুষ সমা সকলেই আদম আলাইসালাতুসাল্লামের কাছে তারা যাবেন সুপারিশের জন্য গিয়ে বলবেন হে আদম আলাইহিসালাম আপনি আমাদের বাবা আপনি আমাদের পিতা আপনি সর্বপ্রথম নবী আপনাকে আল্লাহ সুবাহানহতালা নিজ হাতে বিশেষভাবে সৃষ্টি করেছেন আপনাকে সম্মান মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ সুবাহানহতালা ফেরেস্তাদেরকেও শেষদা করার নির্দেশ দিয়েছেন অতএব আল্লাহ সুবাহ কাছে আপনার অনেক মর্যাদা রয়েছে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিয়ে আমাদেরকে শান্তির স্থান জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন আদম আলী হিসালাতামকে এ কথা বললেই তার কাছে আবেদন রাখলেই আদম আলী হিসালাতাম তিনি বলবেন দেখো আল্লাহ সুবাহ আজকে তিনি এত রেগে গেছেন যে ধরনের অতীতে কখনো আল্লাহ রাগেননি ভবিষ্যতেও এই ধরনের রাখবেন না তাই এই কঠিন ক্রোধের অবস্থায় রাগের অবস্থায় আল্লাহর কাছে আমার মতো ব্যক্তির যাওয়া কখনো সম্ভবপর নয় কারণ আমিও আমার জীবনে আল্লাহ সুবাহান তালার কিছু নিষেধকে আমি লঙ্ঘন করেছি সে নিষেধটি হচ্ছে এই আল্লাহ সুবাহান তালা আদম এবং হাওয়াকে নির্দেশ দিলেন নিষেধ জারি করলেন লাজারা তোমরা এই গাছের নিকটবর্তী হবে না কিন্তু শয়তানের প্ররোচনায় তারা আল্লাহর নিষেধকে অপেক্ষা করে সে গাছের নিকটবর্তী হয় এবং গাছের যা খাওয়ার তা খেয়ে ফেলে যার ফলে আল্লাহ সুবাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে জান্নাত থেকে তাকে বের করে দিয়েছিলেন আদম আলাই সালাম সে কথাই স্মরণ করে বলবেন যে দেখো সুতরাং নফসি নফসি নফসি আমি আমার নিজের জন্য ছাড়া অন্য কারো জন্য সুপারিশ করার অধিকার আমার জন্য আজকে নেই আমার পক্ষে সম্ভব নয় লস্ত হোনা আঁকা আমার পক্ষে সেখানে সুপারিশ করার সুযোগ কোনোই নেই তোমরা চলে যাও এমন ব্যক্তির কাছে যাকে আল্লাহ সুবহান হাতালা পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসুল হিসাবে মনোনীত করেন সর্বপ্রথম পৃথিবীর বুকে রাসুল হিসাবে যাকে আল্লাহ সুবহানাহ তালা প্রেরণ করেন সেই প্রথম রাসুলের কাছে তোমরা চলে যাও তিনি হলেন নোহ আলী আলিহিসালাম সকল মানুষেরা তারা আদম আলি আলিহিসালামের অপারগতা প্রকাশে এবং তার পরামর্শে তারা চলে যাবেন নোহ আলিহিসালামের কাছে নোহ আলিহিসালামের কাছে গিয়ে তারা আবার একইভাবে নোহ আলাইসালামকে বলবেন হে নুহ আলী হিসালাম আল্লাহ সুবাহানবতালা আপনাকে পৃথিবীর বুকে সর্বপ্রথম রাসুল হিসাবে মনোনীত করেছেন আপনাকে রেসালাত দিয়েছেন নবওয়াত দিয়েছেন আল্লাহ আলা আপনাকে আব্দুন শাকুরা আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা বলেও স্বীকৃতি দিয়েছেন সুতরাং আপনি মাত্র যোগ্য আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার আপনি আমাদেরকে আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আল্লাহ হাত আমাদেরকে এ কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে মুক্তি দান করে জান্নাতে আমাদেরকে স্থান দান করেন নোহ আলি হিসালাতামকে এভাবে বললে নোহ আলি হিসালাতাম তিনিও একইভাবে বলবেন দেখো আল্লাহ হাত আজকে যত রেগে গেছেন অতীতে কখনো এই ধরনের তিনি কখনো রাগেননি ভবিষ্যতেও এই ধরনের রাখবেন না এমনই কঠিন আল্লাহ সুবহানাহ তাআলা আজকে রেগে গেছেন অতএব এই অবস্থায় আল্লাহ সুবহানাহ কাছে তোমাদের জন্য সুপারিশ করতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার জীবনেও আমি কিছু ত্রুটি করে ফেলেছি যে ত্রুটিগুলি আল্লাহ সুবহানাহ মেনে নেননি অতএব আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে তোমাদের জন্য সুপারিশ করার আমার সম্ভব নয় নফসি নফসি নফসি আমি শুধু নিজের জন্যই আজকে ব্যস্ত নিজে কিভাবে বাঁচব আমি সেই চিন্তাই আমি করছি সুতরাং তোমাদের পক্ষে সুপারিশ করার মতো আমার যোগ্যতা আমার ক্ষমতা আমার পক্ষে আজকে সম্ভব নয় তোমরা চলে যাও এমন একজন ব্যক্তির কাছে যাকে আল্লাহ নবুয়াদ দিয়েছেন রেসালাদ দিয়েছেন এবং পৃথিবীর বুকে তার সাথে সরাসরি আল্লাহ সুবহানাহু কথা বলেছেন তিনি হলেন মুসা আলী সালাতু সালাম তোমরা তার কাছে চলে যাও তিনি হয়তো তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন সকলেই নোহ আলি ইসালাতামের অপারগতা প্রকাশ করার পর তার পরামর্শে তারা যাবেন মুসা আলী হিসালাতামের কাছে মুসা আলী হিসালাতামের কাছে গিয়েও তারা একইভাবে আবেদন করবেন বলবেন যে আজকের এই কঠিন বিপদের পরিবেশ থেকে মুক্তির জন্য শান্তির জায়গা জান্নাতে যাওয়ার জন্য আমরা আপনার কাছে আশা করছি আপনি আমাদের জন্য আল্লাহ সুবাহানুভালার কাছে সুপারিশ করবেন কারণ আল্লাহ সুবাহানুভালা আপনাকে নবদ দিয়েছেন আপনাকে রেসালাদ দিয়েছেন অন্যান্য নবী রাসুলদের চেয়ে বিশেষভাবে আপনাকে মর্যাদা দিয়েছেন আল্লাহ আপনার সাথে পৃথিবীতেই সরাসরি কথা বলেছেন সুতরাং হে মুসা আলি সালাম আপনি আমাদের জন্য আল্লাহ সুবহানা তালার কাছে সুপারিশ করুন যেন আল্লাহ আমাদেরকে এই কঠিন বিপদ থেকে মুক্তি দান করেন মুসা আলী হিসালাতাম তাদের আবেদন শুনে তিনিও বলবেন একইভাবে বলবেন জেনে রাখো আল্লাহ সুবহানা হওয়া তাহলে আজকে যে ধরনের রেগে গেছেন অতীতে কখনো এই ধরনের রাগেননি ভবিষ্যতেও এই ধরনের রাগবেন না সুতরাং নফসি নফসি নফসি আল্লাহর এই কঠিন ক্রোধের সময় আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা কখনো সম্ভব নয় আমি নিজের বিষয় নিয়েই ব্যস্ত নিজে কিভাবে আমি মুক্তি পাব নিজে কিভাবে আমি আল্লাহর কাছে নিজের মুক্তি চাইব সেজন্যই আমি আজকে ব্যস্ত অন্যের পক্ষে সুপারিশ করা আমার জন্য কখনো সম্ভব নয় কারণ আমার জীবনেও কিছু অজানা অবস্থায় ত্রুটি ঘটে গেছে সুতরাং সে ত্রুটি অবস্থায় আমার পক্ষে সম্ভব নয় তোমাদের পক্ষ হয়ে এই সুপারিশ আল্লা সুবাহর কাছে করা মুসা আলহি সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন অন্যান্য বর্ণনায় এসেছে মুসা আলহি সালাম তিনি কি করেছিলেন একদিন পথে চলছেন হঠাৎ তার বংশীয় একজন মানুষ আর ফেরাউনের বংশের আরেকজন মানুষ দুজনের মাঝে তর্ক ঝগড়া দ্বন্দ্ব শুরু হয়েছে মুসা আলাইসালাতামের বংশের মানুষ তার কাছে সহযোগিতা চাইলে মুসা আলাইসালাতাম সহযোগিতা দিতে গিয়ে সে ব্যক্তিকে এক থাপ্পড় মারলে সাথে সাথে সে ব্যক্তি ফেরাউনের বংশের মানুষ সেখানে মৃত্যুবরণ করে এ বিষয়টি উল্লেখ করে আরো বিভিন্ন বিষয়ে উল্লেখ করে মুসা আলাই সালাতাম বলবেন যা আমার পক্ষে সম্ভব নয় তোমাদের জন্য আল্লাহ সুবাহ কাছে সুপারিশ করা